সৃষ্টি দেখে অবাক হয়ে জপি তোমার নাম আল্লাহ আল্লাহ তুমি যে মহান আল্লাহ আল্লাহ তুমি যে মহান সৃষ্টি দেখে অবাক হয়ে জপি তোমার নাম আল্লাহ আল্লাহ তুমি যে মহান আল্লাহ আল্লাহ তুমি যে মহা সাগর নদী নিরবধি তোমার মায়ার টানে সাঁঝের পাখি আধারাতে সবাই তোমায় চেনে সাগর নদী নিরবধি তোমার মায়ার টানে সাঁঝের পাখি আধারাতে সবাই তোমায় চেনে সাগর নদী নিরবধি তোমার মায়ার টানে সাঁঝের পাখি আধার রাতি সবাই তোমায় চেনে শুধু তোমায় চিনল না হয় যারা না ফরমান আল্লাহ আল্লাহ তুমি যে মহান আল্লাহ আল্লাহ তুমি যে মহান সৃষ্টি দেখে অবাক হয়ে জপি তোমার নাম আল্লাহ আল্লাহ তুমি যে মহান আল্লাহ আল্লাহ তুমি যে মহান তোমার ডাকে মসজিদে মুমিন দে যে সাড়া তোমার প্রেমে হাজার মখলুক সবাই দিশে হারা তোমার ডাকে মসজিদে মুমিন দেয় যে সাড়া তোমার প্রেমে হাজার মখলুক সবাই দিশে হারা তোমার ডাকে মসজিদে মুমিন দেয় যে সাড়া তোমার প্রেমে হাজার মখলুক সবাই দিশে হারা তোমার জন্য এ জীবনটা করেছি কুরবান আল্লাহ আল্লাহু তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান সৃষ্টি দেখে অবাক হয়ে জপি তোমার নাম আল্লাহু আল্লাহ তুমি যে মহান আল্লাহ আল্লাহ তুমি যে মহান সৃষ্টি দেখে অবাক হয়ে জপি তোমার নাম আল্লাহ আল্লাহ তুমি যে মহান আল্লাহ আল্লাহ তুমি যে মহান আল্লাহ আল্লাহ তুমি যে মহান আল্লাহ আল্লাহ তুমি যে মহান